আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম একবার দরজায় ঝগড়ার আওয়াজ শুনতে পেলেন দুজন তাদের আওয়াজ উচ্চ করেছিল তাদের একজন আরেকজনের নিকট ঋণের কিছু মাফ করে দেয়ার এবং সহানুভূতি দেখানোর অনুরোধ করেছিল আর অপর ব্যক্তি বলেছিল না আল্লাহর কসম আমি তা করব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দুজনের কাছে এলেন এবং বললেন সৎ কাজ করবে না বলে যে আল্লাহর নামে কসম করেছে সে ব্যক্তিটি কোথায় সে বলল হে আল্লাহ রসুল আমি সে যা পছন্দ করবে তার জন্য তাই হবে